আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর সকালবেলা রাখাল মামা নিয়ে গরুর হাল ওই মাঝি নৌকা চালায় হাওয়া উড়ে পাল সকালবেলা ডাকাল মামা নিয়ে গরুর হাল ওই মাঝি নৌকা চালায় হাওয়া উড়ে পাল সকালবেলা ডাকাল মামা নিয়ে গরুর হাল ওই মাঝি নৌকা চালায় হাওয়া উড়ে পাল ওই দেখি কোন সুদূরে ভাটিয়ালি গানের সুরে ওই দেখি কোন সুদূরে ভাটিয়ালি গানের সুরে ওই দেখি কোন সুদূরে ফাটিয়ালি গানের সুরে দেখিলে চোখ জুড়ে যায় কত মনোহর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর উপরে তাকালে দেখি রাশি রাশি নীল মাঠ পানে চোখ রাঙালে দেখি কত বিল উপরে তাকালে দেখি রাশি রাশি নীল মাঠ পানে চোখ রাঙালে দেখি কত বিল উপরে তাকালে দেখি রাশি রাশি নীল মাঠ পানে চোখ রাঙালে দেখি কত বিল উঁচু নিচু রূপটি তাহার মন কাড়ে যে সবার উঁচু নিচু রূপটি তাহার মন কাড়ে যে সবার উঁচু নিচু রূপটি তাহার মন কাড়ে যে সবার একবার তাকালে যে ভরে জয়ন্ত আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর তুমি জানো কি বন্ধু গো আমাদের দেশটা কত সুন্দর